সব ছেড়ে আমাদের সাথে হৃদয়ের মাঝে আমি আঁকি তোমারি ছবি হৃদয়ের মাঝে আমি আঁকি তোমারি ছবি হৃদয়ের মাঝে আমি আকি তোমার ছবি তুমি মদিনার বুলবুল তুমি মদিনার বুলবুল তুমি মদিনার বুলবুল কমলিওয়ালা নবী হৃদয়ের মাঝে আমি আকি তোমার ছবি হৃদয়ের মাঝে আমি তো তোমার ছবি জীবনের সবই আশা হৃদয়ের যত ভাষা জীবনের সবই আশা হৃদয়ের যত ভাষা সপেছি তব তরে সপেছি তব তরে হতে তোমারি সাথী হৃদয়ের মাঝে আমি আকি তোমারি ছবি হৃদয়ের মাঝে আমি আঁকি তোমার ছবি তুমি মদিনার বুলবুল তুমি মদিনার বুলবুল তুমি মদিনার বুলবুল কমলিওয়ালা নবী হৃদয়ের মাঝে আমি আঁকি তোমার ছবি হৃদয়ের মাঝে আমি আঁকি তোমার ছবি আছি চে তোমার পানে বাঁচি না তুমি বিনে আছি চে তোমার পানে বাঁচি না তুমি বিনে তুমি যে খোদার হাবিব তুমি যে খোদার হাবিব তব প্রেমের মালা গাথি হৃদয়ের মাঝে আমি থাকে তোমার ছবি হৃদয়ের মাঝে আমি আঁকি তোমার ছবি তুমি মদিনার বুলবুল তুমি মদিনার বুলবুল তুমি মদিনার বুলবুল কমলিওয়ালা নবী হৃদয়ের মাঝে আমি আঁকি তোমার ছবি হৃদয়ের মাঝে আমি আঁকি তোমার ছবি হে খোদা তোমারি দয়ায় আমাকে নাও মাদিনায় হে খোদা তোমারি দয়ায় আমাকে নাও মাদিনায় যেখানে আছেন শুয়ে যেখানে আছেন শুয়ে দুলাল নূরে রবি হৃদয়ের মাঝে আমি আঁকি তোমারি ছবি হৃদয়ের মাঝে আমি তো মারি ছবি তুমি মদিনার বুলবুল তুমি মদিনার বুলবুল তুমি মদিনার বুলবুল কমলিওয়ালা নবী হৃদয়ের মাঝে আমি আঁকি তোমার ছবি হৃদয়ের মাঝে আমি আকি তোমারি ছবি হৃদয়ের মাঝে আমি আকি তোমারি ছবি হৃদয়ের মাঝে আমি আকি তোমারি ছবি হৃদয়ের মাঝে আমি আকি তোমারি ছবি